আনাস ইবনু মালিক রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত নবী সাল্লাহ সাল্লাম সাবিত ইবনু কায়েস রদিল্লাহ তাল্লাহ্নকে তার মজলিসে অনুপস্থিত পেলেন তখন এক সাহাবি বললেন হে আল্লাহ রসুল আমি তার সম্পর্কে জানি তিনি গিয়ে দেখেন সাবিত রদিল্লাহ তাল্লাহ্ন তার ঘরে অবনত মস্তকে বসে আছেন তিনি জিজ্ঞেস করলেন হে সাবিত কি অবস্থা তোমার তিনি বললেন অত্যন্ত খারাপ তার গলা স্বর নবী সাল্লাহ সাল্লাম এর গলা স্বর হতে উচ্চ হয়েছিল কাজেই তার সব নেক আমল নষ্ট হয়ে গেছে সে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে গেছে ওই ব্যক্তি ফিরে এসে নবী সাল্লাহ সাল্লামকে জানালেন সাবিত রাজিল্লাহ তালাহু এসব কথা বলেছে মুসা ইবনু আনাস রহমতুল্লা আলহি বলেন ওই সাহাবি এক মহা সুসংবাদ নিয়ে হাজির হলেন যে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন তুমি যাও সাবিতকে বলো নিশ্চয়ই তুমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত নও বরং তুমি জান্নাতীদের অন্তর্ভুক্ত